এনজিও নামে সেই খেক শিয়ালরা দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই খেক শিয়ালরা দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাঁস মুরগি নয় হাঁস মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল শক্তিতে খেক শিয়াল আর শক্তিতে চিতা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের মিতা ওরা বুদ্ধিতে খেক আর শক্তিতে চিতা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের মিতা পারি দিয়ে এলো সাতে নদী তেরো বিল পারি দিয়ে সাত নদী তেরো বিল আমাদের দুঃখে ওদের কাঁদে নাকি দিল আমাদের দুঃখে ওদের কাঁদে নাকি দিল এনজিও নামে সেই কেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল এনজিও নামে সেই কেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেকশিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল মায়ের চেয়ে বেশি এ যে মাসির দরদ শিয়ালের কাছে যেন মুরগি আমানত মায়ের চেয়ে বেশি এ যে মাসির দরদ শিয়ালের কাছে যেন মুরগি আমানত জীবন সঙ্গী বানর কুকুর জানে না কে বাপ ওদের জীবন সঙ্গী বানর কুকুর জানে না কে বাপ মানবাধিকারের নামে করছে আজ বিলাপ এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা এদেশের বুদ্ধিজীবী মির্জাফরদের মিতা ওরা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল শিক্ষা সেবা নিঃশর্তে করতে নয় রাজি সেবার নামে ধর্ম প্রচার আর ধোকাবাজি শিক্ষা সেবা নিঃশর্তে করতে নয় রাজি সেবার নামে ধর্ম প্রচার আর ধোকাবাজি মুখোশ পরে গিলে খেতে চায় বাংলাদেশ মুখোশ পরে গিলে খেতে চায় বাংলাদেশ গর্জে ওঠো বীর মুজাহিদ করতে ওদের শেষ গর্জে ওঠো বীর মুজাহিদ করতে ওদের শেষ এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল হাসি মুরগি নয় ওরা খায় যে দেশের মাথা এদেশের বুদ্ধিজীবী মীর জাফরদের মিতা সেবা শিক্ষার নামে কয় মিষ্টি মধুর কথা মিষ্টি মধুর কথা এনজিও নামে সেই খেক শিয়ালরা এলো দুশো বছর আগে যাদের দাদা এসেছিল দুশো বছর আগে যাদের দাদা এসেছিল